আমার বন্ধুগণ একটি উম্মাতের কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই সেটি হচ্ছে বনি ইসরায়েলের কথা বনি ইসরায়েল তাদের কাছে আল্লাহ সুবাহ সেই ইব্রাহিম আলী হিসালাতামের পুত্র ইসহাক থেকে আরম্ভ করে একেবারেই সর্বশেষ তাদের নবী পর্যন্ত যত নবী এবং রসুল তাদের কাছে প্রেরণ করেছেন আল্লাহ সুবাহ সর্বশেষ হচ্ছেন কে আইসাবনে মারিয়াম আলিহি সালাতাম এই বনি ইসরায়েলের মধ্যে এত বিশাল সংখ্যক নবী এবং রাসুলদেরকে প্রেরণ করেছেন যে কোন কোনো সময়ে চার শতাধিক নবী এবং রসুল একসাথে কি করতেন তারা দাওয়াতি কাজ করছেন নবী নদী নবীদের মাধ্যমে দাওয়াতি কাজ পরিচালিত হতো নবীদের মাধ্যমে তাদের জীবনযাত্রার নির্দেশনা ছিল জীবনযাত্রা তারা জীবন যাপন করত জীবন পরিচালনা করত কিন্তু তারপরেও তারা আল্লাহ রাবুল আলমীর বিধানের উপর অবিচল থাকতে পারেনি বিচ্যুত হয়েছে পথভ্রষ্ট হয়েছে বিভ্রান্ত হয়েছে রাত আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কিতাব যেটি মুসা আলী হিসালাতাম লিখিতভাবে আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছিলেন সেই কিতাব সেই কিতাবকে হারিয়ে ফেলেছে তালাশ করে পাওয়া যায় নাই ওই কিতাবকে বিকৃত করেছে কিতাবের হুকুমকে বিকৃত করেছে নিজেদের মন মতো নিজেদের মন গড়া তৈরি করা হুকুম আল্লাহর নামে চালিয়ে দিয়েছে নবীর নামে নিজেদের মন গড়া বক্তব্য চালিয়ে দিয়েছে তাদেরকে যখন তাদের আলেমগণ যখন এই দাওয়াতি ইহুদি আলেমরা এই দাওয়াতি কাজে যখন ইনভলভ করা হয়েছে তারা দাওয়াত দিতে গিয়ে তারা বড় ধরনের কূটকৌশল অবলম্বন করেছে তার মধ্যে তারা ভালো কাজের জন্য নির্দেশ দিত লোকদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করতো না অন্যায় কাজ থেকে কি করতো না নিষেধ করতো না ইহুদিদের এই কৌশল এই জন্য ছিল যে তাদের যারা আলেম ছিল এদেরকে আহবার বলা হতো বর্তমানে এদেরকে রাব্বি বলা হয় থাকে আপনারা জানেন তাদের আলেম যারা ছিল বিজ্ঞ যারা ছিল তারা এই আহবার যারা ছিল তারা মানুষের কাছ থেকে সুযোগ সুবিধা লাভ করার জন্য পার্থিব সুযোগ সুযোগ সুবিধার জন্য দুনিয়ার সুযোগ সুবিধার জন্য অন্যায় কাজ থেকে অপরাধ থেকে নিকৃষ্ট কাজ থেকে নিষিদ্ধ কাজ থেকে মানুষদেরকে বারণ করার কাজটি তারা বারণ করতো না এই নিষেধ করতো না কারণ আমি যদি এখন সুদের বিরুদ্ধে বলি তাহলে সুদখোর এখানে যদি কেউ থাকেন তিনি অসন্তুষ্ট হবেন তিনি আমার বিপক্ষে চলে যাবেন এখন আমি যদি মদের বিরুদ্ধে বলি আল্লাহ না করুক যদি কোনো মদ পানকারী এখানে থাকেন তাহলে তিনি মনে করবেন যে এই হুজুর তো আমার বিরোধী আমি যদি আপনার মিথ্যা কথার বিরুদ্ধে বলি যিনি নিয়মিত মিথ্যা কথা বলেই যাচ্ছেন তিনি মনে করবেন যে এই হুজুর আমার বিরোধী কারণ প্রত্যেকটা অপরাধীর সাথে জড়িত অপরাধীকে যখন আপনি অপরাধকে ইন্ডিকেট করবেন অপরাধ থেকে তাদেরকে দূরে রাখার জন্য চেষ্টা করবেন তখন দেখবেন যে আপনার সমর্থন কমে যাবে আর যদি ভালো ভালো কথা বলেন সুন্দর সুন্দর কথা বলেন সবাইকে খারাপ কাজ থেকে নিষেধ করেন না তাহলে এই হুজুরটা খুব ভালো মাশা আল্লাহ কারোর সাথে হুজুরের কোনো কি নেই কোনো ধরনের কন্ট্রাডিকশন নেই কোনো ধরনের সংঘর্ষ নেই কোনো ধরনের বিরোধ নেই বিরোধ থাকবে কোথেকে এটা জানতে হবে আল্লাহ সুবাহ কোরআন মধ্যে স্পষ্ট করে বলে দিচ্ছেন আলমদের মুনকার থেকে গর্হিত কাজ থেকে নিষিদ্ধ কাজ থেকে তারা পরস্পর পরস্পরকে নিষেধ করতো না দেখতেছে খারাপ কাজ করতেছে আপনার সামনে একজন বিইটের সামনে দিয়ে চলে যাচ্ছে আপনি চুপচাপ আরেকজন আপনার সামনে গাঞ্জা খাচ্ছে আপনি চুপচাপ আপনার সামনে আরেকজন মিথ্যা কথা বলতেছে আপনি চুপচাপ আপনার সামনে আরেকজন জুলুম করতেছে আপনি চুপচাপ কোন খাইরিয়ত কোন শ্রেষ্ঠত্ব এই উম্মাতের হতে পারে কোনদিন এই উম্মাতে এই শ্রেষ্ঠত্ব লাভ করতে পারবে না কোনদিন সফলতার মানদণ্ডে এই উম্মত কি হতে পারবে না মানদণ্ডে উত্তীর্ণ হতে পারবে না তার কারণ হচ্ছে আপনি তো আসলেই খারাপকে প্রশ্রয় দিচ্ছেন আপনি হয়তো মনে করতেছেন যে আপনি ভালো কাজ করতেছেন আপনার এই ব্যক্তিগত ভালো কাজের মাধ্যমে আপনি ভালোকে মানুষের কাছে প্রচার করতে পারবেন না প্রসার করতে পারবেন না ইসলামকে বলন্দ করতে পারবেন না